আমরা সে কথার ধারাবাহিকতায় যে আকিদার গুরুত্ব কিভাবে কেন দিতে হবে সেটা ধারাবাহিকতার সাথে থাকবে আর থাকবে কিভাবে আকিদাতে পরিবর্তন সাধিত হয়েছিল সেই জিনিসটি আমরা আজকে আলোচনায় আসব কেন ইমামরা আকিদার পর গ্রন্থ লিখলেন সেটার সেটার পটভূমি যদি না আলোচনা করি অনেকে আমরা গুরুত্বটা বুঝতে পারবো না দর্শক বিন্দু আমরা আলোচনা করেছিলাম যে আকিদার গুরুত্ব অত্যধিক আকিদার মূল হচ্ছে আল্লাহ রব্বুল ইজা সম্পর্কে জানা এই জন্য মূল হচ্ছে আকিদা তারপর ফরা হচ্ছে শাখা প্রশাখা সেগুলো হচ্ছে ফিক বা সেগুলো হচ্ছে অন্যান্য আলোচনা আলোচ্য বিষয় বা আখলাক বা আহসান বা দয়া ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় আছে কিন্তু আকিদা হচ্ছে মৌলিক বিষয় যা না হলে হয় না যা না হলে মানব জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে সেটা আমরা আগেও বলেছি আসলে প্রত্যেকটি অন্তর চায় যিনি তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার কাছে আবার ফিরে যেতে হবে এই জিনিসটি সে তার মনে প্রাণে তার মনে জাগবে এবং সেজন্য দুনিয়াতে কি কাজ করলে সে আবার ভালো অবস্থায় আল্লাহর কাছে ফিরে যেতে পারে সেই বিষয়টি সে সে জানতে পারবে এটা তার প্রত্যেকটি মনের আকুতি যে অন্তর নষ্ট হয়নি সে অন্তর ছাড়া প্রত্যেকটি অন্তরে চায় আল্লাহর আদেশ পালন করতে এবং তার কাছে ফিরে যাওয়ার কৌশল খুঁজে দেখতে কারণ আল্লাহ তালা অন্তরগুলোকে সৃষ্টি করেছেন হক নেয়ার প্রবণতা হক নেয়ার প্রবণতা দিয়ে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ফিতরত আল্লাহিল্লাতি ফতরান্নাস আলিহা লিদির আলী খালকিল্লা এটি হচ্ছে আল্লাহর দেয়া ফিতরত আল্লাহর দেয়া স্বাভাবিক নীতি মানুষের অন্তরে আল্লাহ গেড়ে দিয়েছেন গেথে দিয়েছেন কি দিয়েছেন গেথে ফিতরত আল্লাহ ফতরান্নাস আলিহা মানুষকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন লা তবদির আলী খালকিল্লা তোমরা এটাকে পরিবর্তন করো না আর আল্লাহ এটা পরিবর্তন করেন না মানুষ সেটাকে পরিবর্তন করে আল্লাহ সেটাকে চান যে মানুষ যে অবস্থায় আসছে অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ যে অবস্থায় মানুষকে দুনিয়াতে পাঠিয়ে সেখানে সামান্যতম ইমানের বাতাস পেলেও ইমানের কোন রকমের শব্দ পেলেই মানুষের অন্তর সেদিকে ধাবিত হবে কারণ সেটাই হচ্ছে আসল ফেতরাত মূল প্রকৃতি মূল প্রকৃতি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে কখনো কখনো পরিভাষিক অবস্থা তাকে পরিবর্তন করে দেয় কখনো কখনো তার পরিবেশ তাকে নষ্ট করে দেয় কখনো কখনো তার পিতা মাতা তাকে নষ্ট করে দেয় রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আল আল ফেতরা প্রত্যেকটি জন্মগ্রহণকারী সন্তান ভূমিষ্ঠ হওয়া সন্তান মৌলুদ সে কি করে ইউলাদু আল ফেতরা স্বাভাবিক প্রকৃতির উপর সে দুনিয়াতে জন্মগ্রহণ করে প্রকৃতি হচ্ছে ইসলাম এটার উপরে সে জন্মগ্রহণ করে কিন্তু এটা আলো পড়তে হয় যে কোনো আলো মনে রাখবেন আলো আছে কিন্তু অন্ধকার না হলে সে আলো আলোর উপর আলো দেখা যায় না সে আলোর উপর আপনি চোখ বন্ধ করে থাকলে সে দেখা যাবে না এই যখনই আপনার প্রকৃতিগত আলোর উপরে আরেকটা আলো পড়বে তখন আপনার প্রকৃতির আলোটা ফুটে উঠবে এই জন্য আপনার অন্তরে ইসলামের উপর যদি সামান্যতম দাওয়াত পাওয়া যায় সেই দাওয়াত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় অন্ধকারের চোরাগলিতে যে সমস্ত দাওয়াত চোরাগলি যাওয়ার দাওয়াত সেটা মানুষ গ্রহণ করতে পারে না সেটা হয়তো কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে কিন্তু যদি আলো আসে আল্লাহর দে আলো আসে সে আলোতে মানুষ আলোকিত হবেই সে রঙে রঙ্গিত হবেই সিবগাত আল্লাহ ওমান আহসানিমুল্লাহ সিবগাত মিনুন ইমানদারদের ছাড়া ইমানদার ছাড়া কেউ এই রঙে রঙ্গিত হতে পারে না এই জন্য যদি আল্লাহর দেয়া ফেতরাতের উপর সামান্যতম আলো পড়ে মানুষ ইমান সে আলো গ্রহণ করে প্রত্যেকটি মন চায় যে তার ফাতেরকে তার স্রষ্টাকে তার যিনি তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে চিনবে তার কাছে যাওয়ার পথ খুঁজবে এর বাইরে আর কোনো পথে তার শান্তি নেই দুনিয়ার মানুষ আজ হন্যে হয়ে শান্তির পিছনে ঘুরছে কিন্তু শান্তি একমাত্র রব্বুল ইজতের কাছে যাওয়ার পথে পথ কোনটা সেটা খুঁজে পাওয়ার মধ্যে শান্তি রয়েছে সেটা খুঁজে পাওয়ার মধ্যে শান্তি রয়েছে এই জন্য প্রত্যেকটি মানুষ শান্তি শান্তি পেতে পারে যদি আল্লাহ সম্পর্কে জানে যদি আল্লাহর নাম গুণ সম্পর্কে জানে আল্লাহর কর্ম কর্ম সম্পর্কে জানে এবং যদি জানে কোন জিনিস আল্লাহ পছন্দ করে কোন জিনিস আল্লাহ অপছন্দ করে এবং কোন জিনিস আল্লাহর কাছে মানুষকে পৌঁছে দেবে এই বিষয়গুলো যদি প্রত্যেকটি মানুষ জানতে পারে যে মানুষগুলো জানবে সেই কিন্তু দুনিয়াতে সফলকাম হবে এবং দুনিয়াতে সফলকাম হবে আখরাতে সে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহ রব্বুল ইজতের ন্যামত দ্বারা শিখতে হবে সত্যিকার ন্যামত জান্নাত দিয়ে এবং তার নৈকট্য দিয়ে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যারা সৌভাগ্যশালী হবে তাদের অন্তর্ভুক্ত তারা হতে পারে তাহলে বোঝা গেল যে এই মূল জিনিসের মানুষের জীবন মানব জীবনের সফলতা নির্ভর করছে দুটি জিনিসের উপর প্রথমত সে জানবে যে কোন জিনিস তাকে কোন জিনিস তাকে আল্লাহর কাছে পৌঁছাবে তার স্রষ্টার কাছে পৌঁছাবে দ্বিতীয়ত হচ্ছে সেখানে পৌঁছার পরে তার জন্য কি রয়েছে সেটাও সে জানার পরে দুনিয়াতে সেই পথে চলা তার জন্য সহজ হয়ে যাবে এই পথটি কখনো বিবেক দ্বারা কখনো পাওয়া যাবে না অনেকেই মনে করে থাকে তার বিবেক তার জন্য এই পথে যাওয়া যথেষ্ট যাওয়ার জন্য যথেষ্ট কখনো নয় শুধু বিবেক কখনো এই পথে কাউকে নিয়ে যেতে পারে না শুধু বিবেক যদি এই পথে নিয়ে যেত তাহলে মানুষের আর রাসুল প্রেরণার দরকার ছিল না কিতাব প্রেরণার দরকার ছিল না কিন্তু বিবেক এই পথে নিয়ে যান বিবেক বিভিন্ন রকম হয়ে থাকে কোন বিবেক কোন বিবেক সাধারণ অঙ্কেও ভুল করে আবার কোন কোন বিবেক অনেক বড় অঙ্ক করতে পারে বোঝা গেল বিবেকের তারতম্য রয়েছে বিবেক দিয়ে এই পথ কখনো পাওয়া যায় না এই পথে সহযোগিতা করতে পারে মাত্র বিবেক আমরা আকল দিয়ে যেটাকে বলি আকল মানুষের মানুষকে হক পথে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারে হক পথ যে হক পথ বা সত্য পথ এটা বুঝতে সহযোগিতা করতে পারে কিন্তু বিবেক দিয়েই মানুষ হক পাবে এটা ঠিক নয় বরং আল্লাহ তালা এই জন্য বিবেকের উপরে আলো ফেলে মানুষকে সঠিক পথে নেয়ার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন যারা এই বিবেকের উপর আলো দিয়েছে আফালা খেলুন তোমরা কি বুঝবে না এইভাবে করার নির্দেশনা এসছে বিভিন্ন আয়াতে এইভাবে বলা হয়েছে যে তোমরা কি এগুলি বুঝবে না তোমরা কি এগুলো চিন্তা করবে না চিন্তা করার জন্য খোরাক দিয়েছে বিবেককে যে জিনিসটা দিয়েছে যারা দিয়েছে তারা হচ্ছেন নবী আসুলগন আর যে জিনিসগুলো দিয়ে যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর ওয়াহি এই দুটি দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ তালা যুগে যুগে মানুষকে সঠিক পথে নিয়ে গেছেন কখনো আল্লাহ তালা চাননি যে মানুষ শুধু বিবেক বিবেকের দ্বারা মানুষ আল্লাহর হক পথ পেয়ে যাবে এরকম বাধ্যবাধকতা আল্লাহ তালা দেননি এই জন্য কোরআন কারিমা আল্লাহ তালা বলে দিয়েছেন ওমা কুন্না মোয়াদ্দিবিনা হাত্তা না বাড়াথা রাসুলা আমি রাসুল না প্রেরণ করলে তাদেরকে আমি আদা প্রদানকারী নই অর্থাৎ রাসুল প্রেরণ করার কারণে তিনি প্রমাণ প্রতিষ্ঠা করবেন যে তোমাদের জন্য রাসুল প্রেরণ করেছি যে রাসুলের কাছে কিতাব ছিল ওয়াহি ছিল সেটা তারা তোমাদের কাছে প্রচার করেছে বলে দিয়েছে তারপরে তোমরা কেন হক পথে আসলে না এটা বলেননি আল্লাহ তালা কখনো এটি আক্রমণ এটা দিয়ে বলবেন না যে তোমাদের তো বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে কেন তোমরা আমাকে চিনতে পারো কারণ বিবেকে সবকিছু ধারণ করতে পারে না এই জন্য আমরা বলে থাকি এবং প্রত্যেকটি ইমামও এই কথাটি বলে থাকেন যে কোনো মানুষেই হক পথে সরাসরি যেতে পারে না হক পথে যাওয়ার জন্য তার রিসালত লাগবে ওহি লাগবে তার জন্য হক পথে সঠিক পথে দুনিয়ার বুকে এমন ওই পথটি খুঁজে পেতে যেই পথটি তাকে সৌভাগ্যশালী করবে দুনিয়া এবং আখেরাতে তাকে মর্যাদার স্থানে আসীন করবে সেই পথটি খুঁজে পেতে তাকে অবশ্যই আল্লাহ তালার ওয়াহি এবং আল্লাহ তালার দেয়া লোক রাসুল এবং নবীদের অনুসরণ করে সে পথটি সেই পথটি পেতে পেতে পারে জাহিলি যুগে দেখেন অনেকেই জাহিলি যুগে মূর্তি পূজা করেছে কারণ তাদের মধ্যে বিবেকবান লোক অনেক ছিল কিন্তু সেই বিবেক যথেষ্ট হয়নি তাদের সেই মূর্তি পূজা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি কিন্তু ইসলাম আসা এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন কোরআন নাজিল করেছেন হাদিস নাজিল করেছেন আল্লাহর পক্ষ আল্লাহ রসুলের মুখ দিয়ে এই সবগুলি দিয়ে আল্লাহ তালা মানুষকে হেদায়তের পথ দেখিয়েছেন এই পথ দিয়ে শুধুমাত্র আমরা হেদায়তের এই পথের বাইরে অন্য কোনো পথে আমরা হেদায়ত পাব না যারাই অন্য কোনো পথ বা মতে হেদায়ত খুঁজেছে তারাই পদভ্রষ্ট হয়েছে এবং পদভ্রষ্ট হতে থাকবে কেয়ামত পর্যন্ত কোনোদিন তারা হেদায়ত পাবে না এটা আমরা সহজেই বুঝতে পারি যদি তারা হেদায়ত পেত জাহিলি যুগে হেদায়ত পেয়ে যেত নবী রাসুলের প্রয়োজন ছিল না কিতাবের প্রয়োজন ছিল না বোঝা গেল যে আমরা হেদায়ত পেতে হলে একটি মাত্র পথেই আমাদেরকে হেদায়ত নিতে হবে সহি আকিদা নিতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর পথে চলার জন্য একটি পথে বাকি আছে সেটা হচ্ছে রাসুলদের দেয়া পথ এবং নবীদের প্রদর্শন করা পথ এবং তাদের অনুসারী যে পথে চলে গেছে সেই পথে চলা পথ এর বাইরে অন্য কোনো পথে চলে কোনোদিন কেউ হেদায়ত প্রাপ্ত হবে না বড় মানুষ পথভ্রষ্টই হবে এ সহি আকিদার যে মিশন তাহলে আমরা দেখতে পাইলাম সহিদের মিশনটি মূলত শুরু হয়েছে নবীদের কাছ থেকে প্রথম যিনি নবী ছিলেন প্রথম যিনি মানুষ ছিলেন তিনি একজন নবী ছিলেন তিনি হচ্ছেন আদম আলাহিসাল্লাম তিনি নবী ছিলেন তার থেকেই প্রথম মানুষটি প্রথম নবী চিন্তা করে দেখেন আল্লাহ তালার তার কি রহমত তার কি দয়া যে দুনিয়ার কোনো মানুষকে তিনি প্রদভষ্ট থাকুক বিবেকহীন মানে শুধু বিবেকের উপর নির্ভর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তিনি যথেষ্ট মনে করেননি প্রথম মানুষটিকে নবী করে পাঠিয়েছেন কথা বলেছেন শরীয় দিয়েছেন তার সন্তানদের জন্য তিনি হচ্ছেন আদম আলাহাতাম তিনি চাননি কিছু মানুষ জাহান নামে চলে যাক এভাবেই হেদায়ত না দিয়ে এটা চাননি এক কোনো না কোনো নবুয়তের ধারা ছিল যোগে যুগে ছিল কোথাও যদি কোনো নবুয়তের ধারা লোক না গিয়ে থাকে তার প্রতিনিধি হলো সেখানে পৌঁছেছে এটাই আল্লাহ তালার নবী প্রেরণের ধারা সেটা তিনি আল্লাহ তালা রেখেছেন কারণ তিনি চেয়েছেন বান্দা যেন কখনো যেন আল্লাহ হুজ্জতুম বাদার রসুল রাসুল প্রেরণার পরে কখনো যেন হুজ্জত প্রমাণ করতে না পারে যে আমরা তো কোনো রাসুল পাইনি আমাদের কাছে রাসুল প্রেরত আমরা গ্রহণ করতাম এমন কথা বলার জন্য সুযোগ না থাকে তারা যেন কখনো এটা বলতে না পারে যে আমরা কোন রসুলের রসুলের কোনো বাণী পাইনি কারণ তাদের জন্য সে রসুলের বাণী আল্লাহ তালা পাঠিয়েছেন রসুলের বাণী ছিল রসুলের সিরত ছিল রসুলের কথা ছিল এবং সেখানে কিতাব ছিল আল্লাহ সেগুলো সেগুলোকে তারা অনুসরণ করতে নির্দেশিত তারা যেন কখনো বলতে বলতে না পারে এটা মা যা আনামিম বা উমলায় নাদির আমাদের কাছে কোনো সুসংবাদকারীও আসেনি কোনো আমাদেরকে ভয় প্রদর্শনকারী কেউ আসেনি এমন কথা যেন বলতে না পারে আল্লাহ তালা সেই সেই ওজোর আগেই কেটে দিয়েছেন তিনি অবশ্যই যুগে যুগে রাসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন সৎ কাজের আদেশদাতা লোকদেরকে পাঠিয়েছেন অসৎ কাজ থেকে নিষেধকারী লোকদেরকে পাঠিয়েছেন এবং যুগে যুগে আলেমদেরকে পাঠিয়েছেন যারা সত্যি দাড়ি পাঠিয়েছেন যারা মানুষকে সঠিক পথে পরিচালিত করবে তাহলে একটি একটি মানুষের নফস অন্তর কখনো সফল সফলতায় পৌঁছতে পারে না দুটি দিন যতক্ষণ পর্যন্ত সে উপলব্ধি করতে না পারবে একটি হচ্ছে যে মানুষ ওই সময় সফল হবে যখন সে বুঝতে পারবে এক নম্বর যে কোন পথে চললে আল্লাহর কাছে যাওয়া যাবে কোন পথে চললে আল্লাহর পরিচিতি লাভ করা যাবে সেটা হচ্ছে আল্লাহ তালার দেয়া আল্লাহ তালার দেয়ার শরীয়ত সেটা হচ্ছে আল্লাহ তালার দেয়ার দেয়ার আকিদার পথ পদ্ধতি বিশ্বাস যেটা তার নবীদের মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে আল্লাহ তালা মানুষের কাছে দিয়েছেন সুতরাং এর বাইরে কোথাও আমি হেদায়তের কোনো আধার পাব না হেদায়তের কোনো কিছু আর বাইরে খোঁজার অর্থ হচ্ছে পদবর্ষতা খুঁজে বেড়ানো দার্শনিকদের দর্শনে আমার কোনো হেদায়ত নেই কোনো মানুষ চিন্তা করে গবেষণা না করে এর বাইরে কোনো কিছু গবেষণা করে বের করার মধ্যে হেদায়ত নেই অনেক মানুষে এর বাইরে যারা নিজেদের চিন্তাভাবনাকে চিন্তাভাবনার ঘোড়াকে পাগলা ঘোড়াকে তারা যারা লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে তারা কোনোদিন হেদায়তের পথ দেখতে পাবে না তাদেরকে চিন্তা করতে বলা হয়েছে কোরআন এবং সুনার এবং তাদেরকে চিন্তা করতে বলা হয়েছে আফাহাকে আল্লাহ তালার নিদর্শনগুলোতে তাদেরকে লাগামহীন চিন্তা করতে সুযোগ দেয়া হয়নি শরীরতে লাগামহীন চিন্তার সুযোগকে নিষেধ করা হয়েছে লাগামহীন চিন্তা লাগামহীন চিন্তা করতে গেলে এক সময় সে পদভ্রষ্ট হয়ে যাবে তাহলে প্রথম যে কাজটি যদি সফলতা দেখতে হয় কাউকে সফলতায় চলতে হয় সফল হতে হয় অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে কোন পথে চললে আল্লাহর কাছে যাওয়া যাবে কোন পথে চললে আল্লাহ সন্তুষ্টি লাভ হবে কোন পথে চললে আল্লাহ সম্পর্কে তার তার নাম ও গুণ সম্পর্কে তার আবাদত সম্পর্কে জানা যাবে সেই পথে চলা সেটাই হচ্ছে আল্লাহ তালার আকিদা আল্লাহ তালা তার নবীদের পক্ষ থেকে পাঠানো নবীদের মাধ্যমে পাঠানো আকিদার পথ সেটাই হচ্ছে শরীয়তের পথ সেটা হচ্ছে দিনের পথ সেই পথে একটি মানুষ চলতে পারে চলতে সৌভাগ্যবান সৌভাগ্যশালী হতে পারে দ্বিতীয় দ্বিতীয় যে পথটি হচ্ছে সেটা হচ্ছে তাদের সম্পর্কে জানা যারা এই পথে চলেছে আল্লাহ তালা এই জিনিসটা উল্লেখ করেছেন কোরআনে কারিমে সুরা ফাতে হাতে আমরা প্রতিদিন দোয়া করি ইহদিন সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাদিন আলহিম এদের সম্পর্কেও জানতে হবে এবং এই পথে চললে সর্বশেষ আমার কি প্রাপ্তি হবে কি পাব আমার কি লাভ হবে জিনিসটা আমাদের জানতে হবে যাতে করে দুনিয়ার বুকে যে যে ন্যামত আমি আছি যে ন্যামত আমি ভোগ করছি এই ন্যামত যেন আখেরাত পর্যন্ত বজায় থাকে এবং তারপরেও যেন বজায় থাকে স্থায়ী ন্যামত সেই আমার দুনিয়ার ন্যামতটা যেন স্থায়ী ন্যামতে পরিণত হয় সেটা সে বুঝতে পারে এর মাধ্যমে সে দেখে নিবে যে কোন পথটা সবচেয়ে বিশুদ্ধ কোন পথটা চললে কোন পথে চললে ভালো লোকদের সাথে আমি চলতে পারবো সেই পথটাও সে বুঝে নিতে পারবে তাহলে দুটি জিনিসের কোনো বিকল্প নেই একটি হচ্ছে কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে রবকে পাওয়া যাবে খালেককে পাওয়া যাবে স্রষ্টাকে পাওয়া যাবে সেই পথটি চেনা দ্বিতীয় হচ্ছে এই পথে যারা চলেছে এই পথে চলার পরে কি লাভ হবে এই পথে চলার ফলে কোন পথ কোথায় গিয়ে আমার গন্তব্য গন্তব্য শেষ হবে এবং সেখানে আমার জন্য আল্লাহ তালা কি নির্ধারণ করে রেখেছেন এই দুইটা জিনিস জানার মধ্যেই আমার দুনিয়া এবং আখরাতের যাবতীয় সফলতা নির্ভর করছে কোরআনে কারিম এই জন্য আল্লাহ তালা এই যে পথটাকে এই যে আল্লাহর দেয়া ন্যামটটাকে যে আল্লাহরকে চিনার পথ সেটা যে দিয়েছেন সেটাকে সেটা আসলে ওয়াহি সেটার নাম দিয়েছেন রোহ রোহ অর্থ হল প্রাণ এইটা না থাকলে আসলে প্রাণ নেই মনে করা হয় আল্লাহ তালা কোরআন করিমের জন্য বলেছেন আফামান কানা মাইতান আহিয়াইনাহু যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করেছি অর্থাৎ মৃত ছিল কুফুরির কারণে মৃত ছিল সেই পথটি সে পায়নি ফাহিয়াইনাহু তাকে আমি জীবিত করেছি জীবিত করেছি কিভাবে ইমান দিয়ে জীবিত করেছি যার মধ্যে ইমান আছে সে মৃত নয় সে জীবিত আর যার ইমান নেই সে দুনিয়াতে যতই লম্পজম্প করুক সে মৃত সে আসলেই জীবনের সত্যিকার যে স্পন্দন সে পায়নি রুহ পায়নি সে কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন যে হেদায়তের আলোকে তিনি হেদায়তের যে আলো সেটাকে তিনি রু হিসেবে ঘোষণা করেছেন তিনি বলছেন ইউলকির রোহা মিন আমরি আলা মাইয়া শাহ মিনের ব্যাদিহি হেদায়তের আলো রোহ আল্লাহ তার বন্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন অর্থাৎ নবী রাসুলদেরকে রুহ নবী রাসুলদের কাছে প্রেরণ করেছেন সেই রোহ দুনিয়ার বুকে মানুষের কাছে যখন আসবে কোরআন মাধ্যমে এখন আসছে আগে অন্যান্য কিতাবের মাধ্যমে আসছিল অন্যান্য বাণীর মাধ্যমে নবীদের বাণীর মাধ্যমে আসছিল এখন কোরআনের মাধ্যমে আসছে রসুল হাদিসের মাধ্যমে যে রুহটা আসছে সেই রুহটা হচ্ছে মানুষের জীবনের জন্য মানুষের জীবনের জন্য সঠিক সঠিক পথ সেই পথ থেকেই আল্লাহ তালা রু হিসাবে ঘোষণা করেছেন তিনি বলেছেন ইউলকি রু হামিন আমরি আলামাইয়া শাহমিন মিন এবাদিহি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার উপরে তিনি তার রুহটা ঢেলে দেন অর্থাৎ এই আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার পথের নির্দেশনা তিনি ঢেলে দেন আল্লাহর কাছে যাওয়ার আল্লাহকে চেনার যে নির্দেশনা তিনি তাদের অন্তরে দিয়ে দেন আল্লাহ তালা আরো বলেছেন ওয়াকাজারিক মুস্তাকিম صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور সুরা সুরার বাউন্ন এবং তিপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে এইভাবে আমরা প্রেরণ করি ওহি হিসাবে প্রেরণ করি রুহ আমার নির্দেশের একটি রুহ আমি প্রেরণ করেছি আপনার কাছে আল্লাহর রসুলের কাছে প্রেরণ করেছে তারও বলতেছেন আপনি জানতেন না আগে কিতাব কি জিনিস ইমান কি জিনিস কিন্তু আল্লাহ জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন ওলাকিন জা আল্লাহ নূরান আমি নূর হিসাবে সেটা আপনার কাছে পাঠিয়েছি কোরআন নূর হেদায়ত নূর ওয়াহি নূর এসবই হচ্ছে আলো এর মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন নাহদি বিহি মান্না শাহমিন বাদিনা এই আলো যার উপর পড়েছে তাকে হেদায়ত হেদায়ত হে সে হেদায়ত প্রাপ্ত হয়েছে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছেন তার যখন রুহকে সৃষ্টি করেছেন তখন তিনি আলো ফেলেছেন যার আলো ফেলেছেন যেখানে আলো পড়েছে সে তারা ইমান আনবে আর যাদের গায়ে আলো পড়েনি ইমান আনতে পারবে না এই জন্য আল্লাহ তালা দুনিয়াতেও তার রুহ যখন প্রেরণ করেছেন সেটা হচ্ছে তার তাকে চেনার জন্য তার হেদায়তের আলো সেটা যার গায়ে পড়েছে যে সেটা নিতে পারবে আল্লাহ বলছেন ইয়াহাদি বিহিমান্না সাহমিন ইবাদিনা আমার বন্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমি এই রুহ দিয়ে হেদায়ত হেদায়ত দিয়ে থাকি এই রুহটি হচ্ছে আল্লাহর বাণী রসুলের বাণী আল্লাহ তালার পাঠানোর রাসুলদের কর্মকাণ্ড সেগুলো হচ্ছে রোহ সুতরাং আমাদেরকে আমাদেরকে এই রোহের অনুসরণ করে আমাদেরকে হেদায়ত প্রাপ্ত হতে হবে এর বাইরে অন্য কোনো পথে সেরাতে মুস্তাকিমে আসার কোনো সুযোগ নেই সেই রুহটি হচ্ছে অর্থাৎ হাতকে আমাদের আকিদা নিতে হয় কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে আকিদা নিতে হবে এবং সেই পথেই আল্লাহকে পাওয়া যাবে এর বাইরে আর কোনো পথ নেই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আকিদা নেয়ার তৌফিক দান করুন